আল্লাহ তোমার দরবারেতে তুলেছি দুহাত কবুল করে নাও গো তুমি মোদের মোনাজাত আল্লাহ তোমার দরবারেতে তুলেছি দুহাত কবুল করে নাও গো তুমি মোদের মোনাজাত আল্লাহ তোমার দরবারেতে তুলেছি দুহাত কবুল করে নাও গো তুমি মোদের মোনাজাত সুখ দাও শান্তি দাও অঝর ধারায় সুখ দাও শান্তি দাও অঝর ধারায় সুখ দাও দাও শান্তি দাও হাজর ধারায় চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায় চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায় আল্লাহ তোমার দরবারেতে তুলছি দুহাত কবুল করে নাও গো তুমি মোদের মোনাজাত আল্লাহ তোমার দরবারেতে তুলছি দুহাত কবুল করে নাও গো তুমি মোদের মোনাজাত সুখ দাও শান্তি দাও হাজর ধারা সুখ দাও শান্তি দাও হাজর ধারায় চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায় চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায় আজাদ ভাই যে ছিল আমাহুতি আপন চোন জীবন গড়ার জন্য সদা করিত শাসন আজাদ ভাই যে ছিল মোদের অতি আপন চোন জীবন গড়ার জন্য সদা করিত শাসন আজাদ ভাই যে ছিল মোদের অতি আপন চোন জীবন গড়ার জন্য সদা করিত শাসন তার সে স্মৃতি ক্ষণে ক্ষণে তার সে স্মৃতি ক্ষণে ক্ষণে তার সে স্মৃতি ক্ষণে ক্ষণে মোদের চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায় চিরদিনের জন্য যে ভাই ঘুমায় আল্লাহ তোমার দরবারেতে তুলেছি দুহার কবুল করে নাও মোনাজাত আল্লাহ তোমার দরবারেতে তুলেছি দুহার কবুল করে নাও গো মোনাজাত সুখ দাও শান্তি দাও আজর ধারায় সুখ দাও শান্তি দাও আজর ধারা চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায় চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায় কত চোখের ঝরছে পানি আজাদ হারিয়ে সোনার মানিক পাই না তো আর কেউ কোথাও খুঁজে কত চোখের ঝরছে পানি আজাদ হারিয়ে সোনার মানিক পাই না তো আর কেউ কোথাও খুঁজে কত চোখের ঝরছে পানি আজাদ হারিয়ে সোনার মানিক পায় না তো আর কেউ কোথাও খুঁজে প্রভু তারে রহম করো প্রভু তারে রহম করো প্রভু তারে রহম করো জান্নাতের চির চিরদিনের জন্য থা আজাদ ভাই ঘুমায় চিরদিনের জন্য যে আজাদ ভাই ঘুমায় আল্লাহ তোমার দরবারিতে তুলেছি দুহাত কবুল করে নাও গো তুই মোদের যাত আল্লাহ তোমার দরবারিতে তুলেছি দুহাত কবুল করে নাও গো তুই মোদের বোনা যাত সুখ দাও শান্তি দাও আজর ধারায় সুখ দাও শান্তি দাও আজর ধারায় ঘুমায় চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায় চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায় বীরদর পে চলতো সদা দিন কায়েমের পথে কোন বাধা পারেনি তো সে চলা থামাতে বীরদর পে চলতো সদা দিন কায়েমের পথে কোন বাধা পারেনি তো সে চলা থামাতে বীর চলত সদা দিন কায়েমের পথে বাধা পারেনি তো সে চলা থামাতে তার সে সাহস মোদের বুকে তার সে সাহস মোদের বুকে তার সে সাহস মোদের বুকে প্রেরণা যোগায় চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায় চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায় আল্লাহ তোমার দরবারেতে তুলেছি দুহাত কবুল করে না নাও গো তুমি মোদের মোনাজাত আল্লাহ তোমার দরবারেতে তুলেছি দু হাত কবুল করে নাও গো তুমি মোদের মোনাজাত সুখ দাও শান্তি দাও হাজর ধারায় সুখ দাও শান্তি দাও হাজর ধারায় চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায় চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায় আল্লাহ তোমার দরবারেতে তুলেছি দু হাত কবুল করে নাও গো তুমি মোদের মোনাজাত আল্লাহ তোমার দরবারিতে তুলেছি দুহাত কবুল করে নাও গো তুমি মোদের মোনাজাত সুখ দাও শান্তি দাও আজর ধারা সুখ দাও শান্তি দাও আচর ধারায় চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায় চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায় চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায় চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায় চিরদিনের জন্য যেথা আজাদ ভাই ঘুমায়